নাই জানি অসীম আস্বাদন করা যায় না জানা যায় না সারা স্থাবর জন্ম মেতে আছে ওকে দেখে আর ওর বুক চলছে কিন্তু সাবধানতা দরকার আমি তো মনে চিন্তা করি যে নাম মনটা ভালো না আরে তুই এত বড় বড় সার নি তুই আবার একটা সামান্য মেয়ে ছেলে রূপ ধরে যাচ্ছিস আর আমার ভাই প্রকাশুর সে বুদ্ধিমান নয় তেমন ও আবার যাচ্ছে একটা বক আরে বক কিন্তু রাখাল বালকেরা লাঠি দিয়ে মেরে দেয় এমন হয়ে যেতে হবে যেমন আর তার রক্ষা না থাকে সেইরূপ হয়ে যেতে হবে তো বলতেও ছিল বড় কিন্তু সে গেল বারু ভাই বারু বারু সঙ্গে সে গেল যা তো আমি এমন হয়ে যাব আর রক্ষা নাই ওই যে খেলে খেলে এদিকে আসছে এইখানে যদি আমি একটা পাহাড়ের মতো সর্পাকৃতি রূপ ধারণ করে আর যদি পড়ে থাকি তো ওরা তো ভিতরে ঢুকে গেলেই শেষ সর্পের আকৃতি ধারণ করে চলা আছে সর্পরূপী ওষুধ রাখাল গোবিন্দের উসমার শক্তি কৃষ্ণকে একটুখানি পেছনে সামনে যে রাখাল বালক সে বলছে ভাই বৃন্দাবনের কি নৈসর্গিক শোভা আহা কি চমৎকার দেখছো তো পাহাড়টা সবাইকে পাহাড়টা দেখো তো সামনে পাহাড় যেমন ঠিক একটা বিরাট অসাধারণ যেন একটা অজগৎ পড়ে আছে তাই না হ্যাঁ হ্যাঁ তাই ঠিক সে দেখো না অজগরের সঙ্গে কোনো দৃষ্টান্তেরই অভাব ওই যে দেখছো উপরের গুহার পাহাড়ের উপরে যে সকল মেঘমালা সূর্যের আলোকে রক্তিম হয়ে আছে হা করে আসছি ভিতরটা দেখা যাচ্ছে লাল সেদিকে এরা মনে করছে মেঘমালা মেঘ সেগুলি সূর্যের আলোকে লাল হয়ে আছে আর তারা ভাই নিশ্চয় দেখো লাল হয়ে আছে আর দুই দিকে শিক্ষণ ওই দেখো তিনি কব দেখছো না ওই উপরে হিমানি মন্ডিত যে সকল ছোট ছোট শৃঙ্গ গুলি দাঁত দাঁতগুলো হিমানি মন্ডিত শৃঙ্গ বলছেন হিমানি মন্ডিত শৃঙ্গ গুলি ঠিক তার দন্তের মতো শোভা পাচ্ছে আর দেখো না যেটি আমাদের এই রাজপথ কি চকাজ চকচক করছে বৃন্দাবনে রাজপথ সেটি ঠিক যেন ওই অসুর যেন সেই অজগর তার জিহাটা বের করে হ্যাঁ, সেই বালক উত্তরেক্ষা করছে পাহাড় বলেই মনে করছেন তারা উত্তরেক্ষা করছে আর সবাই খুব প্রশংসা করছে ওকে বা ভাই তুই একটা কবি হবি দেখছি শেষ করছি কি চমৎকার ঠিকই বলছে ঠিক বলছে বৃন্দাবনের কি শোভা সে বলছে ভাই যদি আমরা এর ভিতরে প্রবেশ করি আর এই ওষুধ যদি আমাদের গিলে দেয় কোনো বালক বলছে যদি বাস্তবিকই যদি এটা অজগর হয় আর যদি আমাদের গিলে ফেলে তাহলে আমরা কি করব সে বলছে ওই যে আমাদের পিছনে কৃষ্ণ আছে না যার সঙ্গে কৃষ্ণ থাকে তার কোনো ভয় নাই যে হয় আর যদি গিলেই ফেলে আমাদের ওই বকাসুরকে যেমন দুইটি ঠোঁটকে ধরে ফেলনি করে দিয়েছিল না বিদিন্ন করে তেমনি চিরে দিলে রে ও সাধারণ নয় আমাদের সকাল চিরে দেবে তাই এ তো অসম্ভব ব্যাপার তারা হাসছে নেই পরিহাস নয় পানি ওই যে কৃষ্ণ কৃষ্ণ হাত দিচ্ছে দাঁড়াও দাঁড়াও কে কার কথা শুনে তালি দিচ্ছে অসংখ্য গোপালক সমস্ত গোবৎসগুলি লেজ তুলে একবারে সেই ভিতরে ঢুকে গেল তারাও ঢুকে গেল প্রবেশ করা মাত্র সেই দাহে সব মৃত হয়ে গেল গোবিন্দ সেইখানে এসে সামনে দেবতাগণ দেখছেন দেখি সব তো গেল তাহলে এখন আমাদের প্রাণ গোবিন্দ নিধন করবে নিশ্চয়ই তিনি এসে দাঁড়িয়ে সেই মুখের কাছে তিনি ভাবছেন এতগুলি সমস্ত গোপবালক এবং গোবস্থের কি এই প্রারব্ধ ছিল ভগবান যার নাম প্রারব্ধ খণ্ডিত হয়ে যায় তিনি ওদের প্রারব্ধ ভাবছেন নিত্য সিদ্ধ করি করে আর আনন্দ কৃষ্ণ মুখে প্রবেশ করলো আর এখন ও তো মুখ ব্যবহার করে পাহাড়ের মতো রয়েছে সে ঢুকলো আর তো কোনো অসুবিধা নেই মনে মনে ভাবছে এরপর ও বেটা কংস সহজে মানবার লোক নয় অতএব এগুলিকে না চিবিয়ে আর সেইখানে দিয়ে উদ্গার করে দেখিয়ে দেওয়া এটা আর ততক্ষণ তো আমার গেছে মরে গেছে আর যাবি কৃষ্ণ দেখছেন এখানে গোপবালক গোবস্থ যারা তারা তো এখন সেই অবস্থায় মৃতপ্রায় হয়ে আছেন তাদের কোনো জ্ঞান নেই সুতরাং এখানে ঐশ্বর্য প্রকাশের কোন বাধা নেই দেহটা বাড়ছে উপর দিয়ে বাড়ছে এইদিকে বাড়ছে বাড়তে বাড়তে একেবারে গলার কাছে যে সব বন্ধ নিঃশ্বাস বন্ধ শ্বাস বন্ধ সব যুক্ত হয়ে গেল তার ফেটে গেল সেখান থেকে আত্মা বেশি কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছেন দেবতাগণ হাই হাই করছে উত্তরেটা আনন্দ উৎসব করছে এটা পাল্টে দিই উল্টে গেল ওটা অসুরেরা হাহাকার করতে লাগলো দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলো অমৃতময়ী বৃষ্টি সঞ্চার করে সবকে বাঁচিয়ে বেরিয়ে বের করে গোপীগণ বলছেন বললেন সেই দিনে যে হয়েছিল আচ্ছা যদি তুমি আমাদের সেই উৎপাদের থেকে গোপবালকগণকে যদি না বাঁচাতে তাহলে কি আমরা বাঁচতাম সমস্ত আত্মীয় স্বজন মাতা পিতা সব মরে যেত আমরা কিভাবে বাঁচতাম ওকে পরম্পরাক্রমে আমাদের রক্ষা করা হলো ideal era que se faz. তারপরে আনলা বৈদ্যুত আনলা বর্ষমাল তার বৈদ্যুত আনলা বর্ষা মাল মানে ঝড় আর বৈদ্যুত আনলা বলতে বিদ্যুৎ অগ্নি অশনিপাত কিংবা বৈদ্যুত আনলার শব্দটিকে সময় একরকম বলে এদিকে দ্বন্দ্ব সমাজকে নিষ্পন্ন করে ব্যাখ্যাকার এবং বললেন বৌদ্ধতাপ এবং অনল তার মানে অশনিপাত এবং অনলার বলতে এখানে ওই যে দাবানো তার থেকে তুমি আমাদের রক্ষা তো আমাদের রক্ষা সেখানে সাক্ষাৎ পাবে সেখানে কোন পরম্পরা নেই ভগবান শ্রীকৃষ্ণ যখন রোধ করে দিলেন ইন্দ্রজাত তখন দেবতা হারিয়ে গেল ইন্দ্র অনেক তিরস্কার করেছে বালিশ বাচাল মর্ত একটা সামান্য বালকের কোথায় গোপবন বৃদ্ধ হয়ে এই উল্টো পাল্টা কাজ করলো আমার পুজোকে রোধ করে আর পর্বতের পুজো করলো আচ্ছা সাম্যটা কাজ প্রলয় কালীর মেয়েকে ডেকে ইন্দ্র ভোগের অভিনিবেশে ভগবানকে জানা যায় ভুলে যায় তারা অগ্নি এমনি বিশাল প্রচুর ভোগের মধ্যে থাকলে যায় ভুলে গেলেন এত দেখেও শুনো আর ভগবানের মায়া শেষকালে সাম্বার টাকা আদি সমস্ত বাতাস এই যে বর্ষ মাস তার ঝড় আর বাতাস আর ঝড় যে সমস্ত প্রলয় কালে হয় আর বজ্রপাত সমগ্র ব্রজমন্ডলকে চুরমার করে আর একেবারে বাতাসে উড়িয়ে জলের প্লাবনে ফাঁকিয়ে দাও যখন মুহুরক্ষিতা যখন সব সাত দৃষ্টি ঝড় দেখেই তারা বুঝতে পারলেন যে ওই ইন্দ্রের এই গোপ গোপ গোপীগণ সব যে হে কৃষ্ণ রক্ষা কর এই দেবতার যে ক্রোধ সেই ক্রোধের থেকে বাঁচাও

শেষ না করলো কি চারদিকে সেখানে তো গর্ত সেখানে জল আসতে পারে এত বড় প্রলয়কালীন জলের ধারা চারদিকে সেখানে এমন ভাবে বেষ্টন করে স্থানটিকে রোধ করে রাখলেন তিনি সেই জায়গায় আর কারো জলে প্রবেশাধিকার ওদিকে বর্ষা বৃষ্টি ঝড় বাতাস সব চলছে আর এখানে চলছে গান বাজ আনন্দ কৃষ্ণের রাত কিভাবে কেটে যাচ্ছে মা বাৎসল্য প্রেম এমনি মা কিন্তু কৃষ্ণের মা বলছেন ওগো মহারাজ শোনো গোপাল যে এত বড় পাহাড়টা ধরে আছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলশালী দেখছো তোমরা তো আমার গোপাল যখন ধরেছে তখন তোমরা একটু লাঠি দিয়ে পাহাড়টা ধরো না আমার গোপালকে একটু সৈন্যপান করায় সেই শুদ্ধ বাৎসল্য রৈশ্বর্য জ্ঞান গন্ধ নেই এত বড় ঐশ্বর্য দেখেও নেই সব লাঠি দিয়ে এমনি পাহাড়ের উপরে ঠেকা দিয়ে নন্দ বাবা বলছেন গোপাল ছেড়ে দেবে যা আমায় চলে যা একটু পান করে উনি বলছেন বাবা গিরিরাজ আমাকে গোপনে গোপনে কি বলছি জানো গিরিরাজ জাগ্রত দেবতা দেখলে তো বিশাল ধরে খেলো কত জাগ্রত দেবতা আমাদের গিরিরাজ আমাকে কানে কানে বলছে গোপাল ওর হাতে থাকবো রে আমি অন্য লোক ধরলে হুড়মুড় বাবা সব মরে যাবে তখন চাপা পড়ে বুঝতে পারছো তো মা মনে মনে ভাবছেন বাবা আমার কি গুণের মা তখন এসে আচল দিয়ে মুখটাকে মুছে দিচ্ছেন ভালো করে আর সেইখানেই নবনী দাবি দিচ্ছে আচ্ছা, তুই এমনি করেই খা আছেন তার আছেন বলছেন হে ইন্দ্র তোমার মতো দয়ালু আজকে এই যে দর্শন একটুখানি দেখার সুযোগ সৌভাগ্য নেই কিন্তু সাতটি নেকাকারে তুমি একভাবে দর্শনের সৌভাগ্য দিলে ইন্দ্র তোমাকে নমস্কার ধন্যবাদ করি আর এই গিরিরাজ তুমি আমাদের আর এক যদি হতা তোমার কাছে একটা প্রার্থনা দেখছো তো কুসুর কোমর বিগ্রহ অতি চাপ আমার যদি কোনো কালে কোনো সৌভাগ্য থাকে তুমি হালকা কুলোর মতো হয়ে থাকো চাপ দেবে আর এমন মধুর বিগ্রহকে সাত দিন দেখালেন বিধাতা কিন্তু একটা পাহাড় হাতে নিয়ে বুকটা ফেটে যা এইভাবে দর্শন করছেন ওরা ওদিকে ইন্দ্র দুধ পাঠাচ্ছে আছে যাও তুমি ব্রজ তো বেশি হয়ে তো শেষ হয়ে গেল দেখে এসো ভালো করে তাহলে সব বন্ধ করবো দুধ এলো বাইরে তো কেউ নেই ঝড় বৃষ্টি হচ্ছে দুধ ফিরে গিয়ে বললো মহারাজ তাহলে এরপর বন্ধ করি ভালোভাবে দেখলে তো দেখলাম তো কেউ নাই কেউ নাই তো লোকগুলা গেল কোথায় এসে গেল না কি হলে তোমার তারা হবে না এই যাও তো ভালো করে দেখে তো সারা ব্রজমন্ডল কোন জায়গায় তারা আছে কিনা না মরে গেল তারপরে এসে দেখছি মহারাজ যে বলছে বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না তবে পাহাড়টা ভীষণ খুলে আছে ইন্দ্র বলছেন খেয়েছে তো বেটা আমার ভাগটা ওই জন্য পেট খোলা অন্য খোলার আর কিছু কারণ নেই আমার ভাগটা খেয়েছে তো অনেক অনেক করে পেয়েছে অনেক খাবার সেই জন্য খোলা খাবার খেয়ে ওর পেটটা ফুললো না অন্য কোনো কারণ যা না ভালো মন্দ খেয়ে ভিতরে ভিতরে কি ব্যাপার চলছে ভিতরে ভিতরে এসে দেখে আর তার সেই দুধ যে খবর দিল মহারাজ ওটা কি একটা পাতা মরেনি আরে গিরিরাজের ভিতরে নাচ গান চলছে ওর ভিতরে সব ওই জায়গায় আর আনন্দ করছে তারা নাচ গান ওখানে ওখানে একটা কোনো ক্ষতি ওরে বাপরে সাত দিন একাকার এত কাণ্ড চললো কিছুই হয়নি একটা তখন বলছেন হে অসরি তুমি তো আছো নিজে যাও ওই বেটা গিরিরান্তি চুরমার করে দিয়ে সেইখানে বৃষ্টি জলে অনেকক্ষণ পর্যন্ত এনে গিরিরাজের উপরে তারপর চর পাঠিয়ে দিচ্ছে ইন্দ্র যাও দেখো এখন তো গিরিরাজ চুমা হয়ে বৃষ্টিতে ভেসে সব গেল দু দেশে দেখে বলছে মহারাজ তুমি এতগুলা বজ্রাঘাত করলে তো তো সেই গিরিরাজের ভিতরে কোথা দূরে থাক মহারাজ উপরে যে গাছগুলো আছে একটা পাতাও ফেটে যায়নি আর পিঁপড়ে গুলো ঘুরছে একটা পিঁপড়েও মরেনি তোমার গিরিরাজের কোথা দূরে থাক তখন ওর ভয় তখন মনে করলো আমার তো সব শেষ এরপর কৃষ্ণ শক্তি ও তিনি তো ভগবান আমি তো ভুলে এত সমস্ত করেছি এরপর কৃষ্ণ শক্তি নিশ্চয়ই আমার এদিকে সব ভয়তে মেঘকে সমস্ত নিষেধ করে দিল পরিষ্কার হয়ে গেল আকাশ সূর্যের চকচক করে সূর্যের আলো প্রকাশিত হয়ে গেল কৃষ্ণ কি করলেন বাবা মা সব গোপগণ দেখছো তো সূর্যের আলো মেঘ কেটে গেল সূর্য বেরিয়ে যাও বেরিয়ে যাও সব বের হয়ে গেলেন যখন তখন লীলা লীলায় সেই জায়গায় যে জায়গায় ছিল রেখে ওদিকে ইন্দ্র চলে গেল ব্রহ্মার কাছে কর্ণপুরী শ্রীপাদ হিন্দুস্বামী বচন ব্রহ্মাকে সব কথা বলায় ব্রহ্মা বলল যে দেখো ওই কথা শোনাবে যাও যাও যাও মরো এতগুলো ভগবানের মহিমা দেখলে আবার বুঝে সুঝে ওই জায়গায় উৎপাদ করতে যাচ্ছ তোমার মতো ব্যক্তির মুখ দেখলে আর অপরাধী মানি অতএব তোমার মুখ আমি দেখতে চাই কিন্তু ঠাকুর তুমি না রক্ষা করলে তাহলে আমার কি হয় কি উপায় হয় উপায় একটা তো কিছু বলে দাও কোন উপায় আমার দ্বারা হবে না উপায় গোবিন্দের কৃপায় করবে ওরকম করুণাময় জগতে আর কেউ নেই তুমি যা করেছো করেছো তুমি যাও গোপাল গাভীকে নিয়ে গোমাতাকে নিয়ে দেখো তার প্রসঙ্গ তো ব্রহ্মা অপরাধ করেছিলেন ব্রহ্মার সঙ্গে একটা কথাও বলেন ত্রুটি করলেন ব্রহ্মা চলে গেলেন কথা বলেন ইন্দ্রের জন্য যেন অপেক্ষা করছিলেন বসে বসে ইন্দ্র এলেন স্তুতি করলেন কত কথা ইন্দ্রকে করলেন দেখো এইসব ভুলে যাবে না নিজের অধিকারে থাকো স্বাধিকার রক্ষা করে তুমি স্বর্গ রাজ্য চালাও অনধিকার চর্চা যেন জীবনে আর করবে না বুঝলে তো মহানন্দ বললেন এরকম হলো কেন ব্রহ্মা হলো অল্প অপরাধ আর তারপরে এত বড় দেবতা সাক্ষাৎ স্রষ্টা আর ইনি হচ্ছেন ছোট দেবতা অনেক তার অধীন আবার অপরাধ অনেক বড় বললেন সে তো ঠিকই কিন্তু অন্য দিয়ে এটি সামঞ্জস্য ধ্যান করা হলো ব্রহ্মা তার প্রাণের গোবৎসগুলিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল আর ইন্দ্র সাত দিন রাধারানী প্রভৃতি দুর্লভ দর্শন সবকে এনে সাত দিন এই জায়গায় মিলিয়ে দিয়েছিল ভরিয়ে দিল তার সঙ্গে কথা নাই আর ই মিলিয়ে দিল যে দুটোই করুক না কেন কিন্তু রাধারানী তো বলেছেন ইন্দ্র তোমার কৃপা যেটা হলো তাই গোবিন্দের এত প্রসন্নতা অনেক স্থল স্তুতি করলেন গোমাতা অভিষেক করলেন সেই দিনের থেকে গোবিন্দ নাম হলো আমাদের হয়েছিল তার থেকে পরম্পরা করবে না সাক্ষাৎ ভাবেই তুমি আমাদের সাক্ষাৎ এইরূপ এত সমস্ত বিপদ আপদের থেকে রক্ষা করে আজ যে তোমাদের তোমার বিরহ জ্বালায় দিয়ে মারছ এটি কি তোমার সমুচিত কাজ করা হচ্ছে তারপরে আবার বিষমাত মজা বিশ্বত দিয়েছেন আমাদের পাক্ষাকার পরবর্তী শ্লোকার যে পাক্ষারত রেখেছেন শ্রী ভগবানের কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় সর্বলীলা মুকুটমণি ভগবান শ্রীপাদ বাদরাণী ব্রজসুন্দরীগণের উক্তিতে বললেন जलात्मया ज्ञानराक्षसात् मत्समारुतात् वैद्युतामलात् विषमयात्मजात् विश्वभूभयात् ऋषवती अर्थात सर्वश्रेष्ठ मानवी प्राणवल्लभ উনি বিসর্জন পান নিমিত্ত বিনাশের হস্ত থেকে অভাগুরের কবর থেকে এবং ইন্দ্রপাত্রিক রজ বিনাশের জন্য প্রেরিত দৃষ্টি ঝঞ্ঝাবাদ এবং অসমেনি পার্টির বিপদ থেকে সমাজ মজাত বিশ্বতু ভয়াত এবং কৃষাকুরের কবল থেকে মায়ার মধ্যে যে বোমাসু সেই বোমাসুরের কবল থেকে এমনকি বহু বিপদের থেকে তুমি আমাদের রক্ষা করেছো রক্ষা করে আর এখন তুমি আমাদের নিজ বিরহ বিশেষ প্রকারে নিধন করছ এটি কি তোমার সমুচিত কাজ করা হচ্ছে আমাদের কৃপার চরণ শ্লোকের অর্থাৎ প্রারম্ভেই লিখেছে যদি নিজের হস্তে কেউ বৃক্ষ রোপণ করে নিজের হাতে সেটিকে ছেদন করে নিজ বৃক্ষ রোপণ করেও সেটি নিজের হাতে ছেদন করতে নেই এইভাবে মেরে ফেলত এটি হচ্ছে তাদের প্রেম বৈকল্যময় এই অভিযোগ গতকাল বাসা আমরা সাধন করেছি বিপদের থেকে কিভাবে যে ব্রজবাসীকে রক্ষা করেছেন শ্রীমদ ভাগবতের থেকে গতকাল আমরা সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস পেয়েছি এই যে বৈদ্যুতালাপ শব্দটি আছে এই শব্দটিকে গুসাই পান একটি পথ বলে উল্লেখ করেছেন আর দ্বন্দ্ব সমাজের পথকে নিষ্পন্ন বলে উল্লেখ করেছেন অর্থাৎ বৈদ্যুতা বলতে বিদ্যুতের যে অমল অর্থনীতি পাঁচ ইত্যাদি কিংবা বৈদ্যুতা আর অনলা অর্থাৎ বিদ্যুতের ভয় থেকে ইন্দ্রের বিক্ষিপ্ত যে বজ্রপাত আদি ভয় থেকে এবং অনলাপ করতে দাবানের কবল থেকে আমাদের মুহু অর্থাৎ তৎক্ষণাৎ রক্ষা করে রজলীলায় দুই বান উৎপাদ দেখা যায় গতকাল আমরা কালীয় দমন লীলার কথা উল্লেখ করেছি কালীয় দমন দিনে ব্রজবাসীগণের কি উদ্বেগে সারাদিন কেটেছিল কৃষ্ণকে তারা মনে পাঠিয়ে দিয়ে বিষ্ণু গৃহে এসে স্নানাদি করে আর ভোজনের উপক্রম করছিলেন ইচ্ছা এই ঘটনা ঘটে নানা উৎপাদ দেখতে পান তখন তারা খাওয়া দাওয়া হয়নি কৃষ্ণের অনুষ্ঠাশঙ্কায় সব ছুটে গেলেন কালীয় তিনি আর সেদিন শ্রীকৃষ্ণ ওই অমৃত দৃষ্টি দিয়ে প্রাণদান করলেন আর গাভীগুলি যারা কালীর খেয়েছিল সুতরাং তারপরেই তো কালীয় দমনের জন্য কালীয় হ্রদে সম্মত দান করলেন সারাদিন এই প্রকারে উদ্বেগে কাটলো অনাহারে ক্ষুধায় পাশায় তারা আর শ্রীকৃষ্ণের উনিশশো আশঙ্কায় কাপড় সেদিন আর তারা গৃহে ফিরলেন না এই কারি কিঞ্চিত দূরবর্তী স্থানে অরণ্যকে পরিষ্কার করে কৃষ্ণ বলদেবকে মাঝখানে রেখে আর চারদিকে সকলে ঘিরে সেই স্থানে রজনী যাপন যেমনি স্বয়ং করেছেন সারাদিনের সেই দারুণ উদ্বেগ আর অনাহারে অনিদ্রায় তারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন ঠিক রাত্রি বিপ্রহর কাল উত্তাবসরের ঘিরে চারদিকে বিশাল বনবন্ডি জ্বলে একে তো নিদারুণ গ্রীষ্মকাল আর তারপর সেই বনবন্ডির দাহে তাদের সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হল দেখছেন বিশ্বগ্রাসী অলম আর তার রক্ষার কোন উপায় তখন সব কৃষ্ণের নিকটে প্রার্থনা করছেন গোপগণ হে কৃষ্ণ হে বলদি রক্ষা করো রক্ষা প্রাণ যায় মহারণ বলছেন কৃষ্ণকে বাঁচাবার জন্যই কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন নিজে বাঁচবার জন্য কারণ এদের নিজ বলতে কিছুই তো নেই যথামাত্র শ্রী প্রিয়া প্রাণাশয়া সকৃতে শ্রী ব্রহ্মাতে সুকমুনি বললেন যথাবার্থ শ্রী তনয় প্রাণাশয়া তৎকৃতে তৎকৃতে কৃষ্ণকৃতে শ্রীকৃষ্ণের জন্য এদের ঘর দ্বার আত্মীয় স্বজন প্রাণ ধন সব কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না প্রাণ কোটি প্রিয় কৃষ্ণ এত নির্মল সুন্দর ওই ছোট্ট জ্ঞান গন্ধ ছিন্ন প্রেম কৃষ্ণকে বাঁচাবার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন তাহলে কৃষ্ণের কাছে যখন প্রার্থনা করছেন কৃষ্ণকে রক্ষা করার জন্য তখন আবার কৃষ্ণকে রক্ষা করার এত উদ্বেগ কিসে কারণ কৃষ্ণের কাছে যখন প্রার্থনা করছেন তখন তো ভগবান বলে জানেনি বলে তো প্রার্থনা করছেন বললেন না যখন গর্গমুনি কৃষ্ণের নামকরণ করেন তখন একটি কথা বলে গিয়েছেন ছেলেটি নারায়ণের এর মধ্যে নারায়ণের স্থিতি আছে এরা বুঝে নিয়েছেন যে আমাদের গোপাল জন্মান পূর্ব জন্মে এমন কিছু ভালো কাজ করেছিল যার জন্য নারায়ণ কৃপা করে নিজের নারায়ণী শক্তি এর মধ্যে রেখেছেন তো গর্বমণি বলে গেলেন সেই নারায়ণ শক্তির এক উপায় বিকাশ হতে পারে মহারাজ অনিন সদ্বত গানি দুয়মঞ্জন যদি কোনো আপদ বিপদ হয় তা আপনারা রক্ষা করো রক্ষা করো কৃষ্ণ এই কথাটুকু বলুন তখনই ওর ভিতর থেকে নারায়ণী শক্তির বিকাশ কৃষ্ণ আমাদের ছেলে কিন্তু পূর্বজন্মে এমন কোন তার ভালো কাজ করা ছিল যার জন্য রক্ষা করে কৃষ্ণ বললেই তার থেকে নারায়ণের শক্তির বিকাশ হবে এই জন্যই রক্ষা করে কৃষ্ণ বলে কৃষ্ণ দেখলেন আসন্ন বিপদে সকলের এই প্রাণ সংকট তখন কি করলেন সুগুমনি বলে বলেন অমলটিকে খেয়ে দিলেন পান করলেন গোপাল চন্দ্র গ্রন্থে লিখেছেন বলেন আসলে পান করা নয় এত দাঁড়ানো তাকে দিলেন বললেন হ্যাঁ পু দিয়ে নিবিয়ে দিলেন যেমন কোন একটা বালক একটা দ্বীপ শিখাকে মুখের কাছে নিয়ে যদি জোরে ফুঁড়িয়ে দেয় তাহলে এমন ভাবে দ্বীপ শিখাটি নিবে যার দর্শক যারা তারা মনে করেন যেন দ্বীপটা খেয়ে মনে হয় কোন একটা বালক এইখানে দ্বীপ শিখাটিকে নিয়ে জোরে ফুঁড়িয়ে দিই সব করে নিবে গেল মনে হবে যে খেয়ে গেল এরূপ মনে হয় সেই জন্য দীর্ঘস্থায়ী পাঠ করলেন সুদমুনির ওটা উপেক্ষা করলেন বলে ফু দিয়ে ফু দিয়ে নিবালেন শরীরও তো বেড়ে যায়নি কিছুই অসম্ভব নয় তারই এই প্রসঙ্গে কেন পরিষদে একটা সুন্দর আখ্যায়িকা দেখা যায় দেবতাগণ একবার রসুল জয় জয় করে তারপরে পর্বতের উপরে তারা একটা এই অসুর জয়ের উৎসব সভার অনুষ্ঠান করে অসুর জয়টি দেবতাদের দ্বারা নয় আসলে যখন কোন ভক্ত ভগবানকে সন্ধ্যা করে আহ্বান করে তখন ভক্তের জন্য শ্রীকৃষ্ণের বা ভগবানের অবতার হয় অতুল মানুষের জন্য হয় না কিন্তু যখন এইরূপ কোন ভক্ত হিতার্থে যখন অবতীর্ণ হওয়ার প্রয়োজন থাকে না অথচ অসুরের উৎপাত হয় তখন ভগবান কি করেন দেবতাদের মধ্যে একটু শক্তি দিয়ে দেন ওদের দ্বারা কাজ হয়ে কারণ ভক্তের আহ্বান ব্যতীত ভগবান অন্য কোনো কারণই আসে আপনি ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্বদান মন ভক্তানা বিনোদার্থন করুন এই তার শ্রীমুখ বাণী এবারে ওষুধের ওষুধ উৎসব সভায় তো বসেছেন অমৃত পাঠ চলছে সম্মুখে অপরা নৃত্য করছে আর গান বাড়িতে একদম জমজমা পরস্পর আক্রোশ লাগা করছেন দেবন এ বলছেন ওই ওষুধটাকে ভাই আমি এমন টিপে ধরেছিলাম আরে তাকে একেবারে শেষ কে বলছেন তোর থেকে বড় বড় সারি ওষুধটাকে আমি আগে মেরেছি সময় হঠাৎ দেখছেন তারা একটু উঁচু ধরে একটি জ্যোতির্ময় গুরু দাঁড়িয়ে আছে তখন দেবরাজ বলছেন দেব লোকটা কে দেবরাজ চেনা তো যাচ্ছে না লোকটাকে তো কি সন্ধি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে লোকটাকে দেখে তো মনে হচ্ছে দেবতাই হবে জ্যোতির্ময় অত তো চেনাও যাচ্ছে না যাও তো খবরটা নিয়ে এসো কে যাবে অমর বললেন কারো যাওয়ার দরকার নেই আমি তো মুহূর্তে চলে যাব আমি যাচ্ছি অবন্দিন গেলেন অবন্দিন যে বলছেন আপনি কে কি অভিসন্ধি নিয়ে দাঁড়িয়েছেন যদি দেবতা হন আমাদের সবাই যাচ্ছেন না কেন আপনাকে দেখে আমাদের খুব সন্দেহ হচ্ছে তখন সেই পুরুষ বলছেন আপনি কে জানতে পারি কি আমি আমার নাম পবন দেব শুনেছেন হয়তো আপনার শক্তি কত আমি যদি ইচ্ছা এক জিনিসের মধ্যে সবকে সমান তখন সেই পুরুষ একটা তিন খণ্ডকে তুলে বলে এইটাকে উড়ান দেখি তিন খণ্ড শুষ্ক তিন খণ্ড এই কথা বলে তার ভিতরে যে শক্তিটা দেওয়া আছে সেটিকে নীরবে অদৃশ্যে টেনে নেবে এখন সারা শক্তি প্রয়োগ করছেন শক্তি নেই তার প্রয়োগ হবে স্বর্ণ উঠল না উঠল না লজ্জিত হয়ে গেল এলো কখন কে কি জেনে এলে মহারাজ কিছু কোথায় বলছেন আলোচনা আমার দ্বারাই হবে না দেবতা বলছেন কি হঠাৎ মানুষ তুমি হে একটা লোকের খবর আনতে পারবে না আমি যাব না কিছু বলে পুড়িয়ে দেবো অধিক দেবতা গেলেন একটু রেগে বলছেন আপনি কে এখানে দাঁড়িয়ে আছেন আত্মপরিচয় দিন আমাদের সন্দেহ হচ্ছে আপনি কে না আমাকে দেখে আপনি চিনতে পারছেন না দাও দাও করে শরীরটা চলছে আমার নাম অগ্নি দেবতা আপনার বল কত আমি ইচ্ছা করলে সারা ব্রহ্মাণ্ডকে এক জিনিসে পুড়ে ছাই করে দিতে পারি সেই তিন খণ্ডটা এটাকে পুরান্ত দেখি আগে আর তার ভিতরে তাহ শক্তিটিকে অদৃশ্যে টেনে নিচ্ছে সারা বল প্রয়োগ করে কিছুই হচ্ছে না যখন তখন শেষকালে লজ্জা অন্তনে নেই ফিরে এসে দেবরাজ ইন্দ্রকে বলছেন ও কিছু বলবে না অন্যকে আপনি যান দেবরাজ ইন্দ্র যখন গেলেন তখন দেখছেন একটি শক্তি মূর্তি বলছেন দেখতে দেখতে আপনার পাল্টে গেল কি ব্যাপার মানে কি ব্যাপারটা আপনার ওই পবনদেরকে আর অন্যদেরকে জিজ্ঞাসা করলেন কিটা আরে আমি ভগবত শক্তি যখন ভগবানের অবতরণের সময় হয় না অথচ অসুরের উৎপাত হয় তখন একটু সামান্য আমি বিন্দু মাত্র শক্তি দিয়ে আপনাদিকে অসুর জয় করাই তা আপনারা নিজেই একবারে হয়ে গিয়েছেন মানে আমি মেরেছি আমি মেরেছি একবারও তো বললেন না যে গোবিন্দের ইচ্ছাই জয় হলো

হয়ে বিতাড়িত করে দেয় কিন্তু এরা যে ব্রহ্মাসুরকে বোধ করলেন সে যেমন একটা তিথিলিকা তা তিথিলিকা বোধ করলে কি হয় কোনো ভাবান্তর নাই এত বড় অসুরকে বধ করলেন তারপরে আবার শুরু হলো খেলা খেলা গাড়িগুলি এই সময়ে বহু দূরে চলে গেল সুখমণি বললেন তৃণলোভীন ভালো ভালো তৃণ দেখে লোভে বহুদূর গিয়ে মুঞ্জা কবিতে হারিয়ে গেল সব বাচ্চাটা দিচ্ছেন বৃন্দাবনের দাবির তিন লোক হওয়া সম্ভব নয় আর বৃন্দাবন এমন একটা চিন্ময় স্থান যে একটি তিন ক্ষেত্রে প্রচুর সমস্ত তিন গাড়িজনের জন্য পাওয়া যায় তাতে এই ক্ষেত্রে ও ক্ষেত্রে যাওয়ার দরকার নেই তবে ভগবানের লীলাশক্তি তাদেরকে দূরে নিয়ে গেল সব গোপবালকগণ দেখছেন ভাই আমাদের গাভীগুলি মহিষ ছাগল সব ছাগ কোথায় কৃষ্ণ বলছেন এসো অন্বেষণ করি খুঁজে খুঁজে খুঁজে খুঁজে কোথাও পেলে না তাদের অবস্থা হয়েছে কি গহন মুঞ্জাটবিতে স্বর্ণে প্রবেশ করে সব হারিয়ে গেছে আর সেইখানে ভীষণ গ্রীষ্মের তাপে সব রোদন করছে ভগবান কি করলেন একটা খুব উঁচু জায়গায় উঠলেন যমুনাথ উচ্চ প্রদেশে উঠে আর তার উত্তরীয় ছিল কি উত্তরীয় সেইটিকে ঘুরাচ্ছে দেখতে পান আর খুব মেঘ মেঘ গম্ভীর সাথে তাদের নাম নিয়ে ডাকছেন ধবলি সাবলি কালী গৌরী নর্মদা সর্মদা ও জননীগণ এসো এসো কোথায় ওরা সেইখান থেকে হাম্বার আসতে পারছে সারা দিচ্ছে আসতে পারছে বাচ্চাটা বললেন এখানে একটু মজার কথা মজার কথাটি কি বললেন যেমন গৃহী ভক্তগণ তারা অনেক সময় গোবিন্দ ডাক শুনতে পারে বলেন সংসার ভালো লাগে না গোবিন্দ যেন তাদেরকে বারবার অন্তরে এই প্রকারটা প্রেরণা জাগাচ্ছেন এই সব ঝঞ্ঝাট ছেড়ে তার গোবিন্দ ভোজন করাই তোমার এটাই গোবিন্দের ডাক শুনতে পান কিন্তু স্ত্রী পুত্র বিষয় বৈভব নানা সমস্ত বন্ধনে আসতে পারে এগুলিকে ফেলে দিয়ে সাড়াটা পাচ্ছেন ঠিক তিনিও সাড়া দিচ্ছেন আসতে পারেন না না আসতে পারলেও তিনি কি করেন তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদেন এই দাবি মনে যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি না করলে হবে না এইখানে পড়ে তোমার হারা হয়ে আর এইভাবে রোদন করছে তখন ভগবান কি করলেন গোপবালকনকে পাঠিয়ে দিলেন যাও সবকে খুঁজে নিয়েছি হ্যাঁ, গোপবালকন সবকে খুঁজে একত্রিত করে টেমে টেমে কৃষ্ণের উপর টেনে হারিয়েছে বললেন এই প্রকার যখন কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ উদ্ধার করে বলে তারা কাঁদেন তখন কৃষ্ণের প্রেরণায় ভক্ত মহানুভাব যাকে তাকে ধরে তার থেকে এনে গোবিন্দের জন্য মহাজন বললেন এইরূপ একটা তত্ত্বের ইঙ্গিত এতে আছে অর্থাৎ মতের কৃপায় তারা গোবিন্দ চরণ লাভ করে একান্তে গোবিন্দের চরণ পেয়ে ধন্য হয়ে যান একটাই নিজ পাওয়া যায় যাই হোক তারা যখন এসে গেলেন চারদিকে তখন একেবারে এরা হচ্ছে হে কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো বলে আর্থনা করছে যখন আত্মনাদ করছেন তখন গোবিন্দ বলছেন কি সবাই একসঙ্গে ভাই চোখ বোঝো চোখ বোঝো সব চোখ যখন চোখ বুঝেছেন তখন উনি সেই অমলকে এত বড় অমলকে খেয়ে দিলেন আমাদের স্ত্রী উপাস চম্পুতে দেখা যায় যে এই যে পান করলেন পান করলেন বারবার আছে এখানে বাস্তবিক পক্ষে কৃষ্ণ খুব পিপাসিত হয়েছেন গ্রীষ্মকাল তো ভয়ঙ্কর এতক্ষণ পর্যন্ত খুঁজে খুঁজে সব এই জন্য একটু দরকার ছিল নাশ করার জন্য তার উল্লম্ব ইচ্ছা বিপুল খুব বিপুল শীতল সর্বতের মতো পরিণত হয়ে গেল তখন সেই দিকে তিনি পান করে তার পিপাসাকে থাম গোবিন্দের ইচ্ছায় সবই সম্ভব কথা ওই অনল তখন তার পানি ও সুন্দর অমৃতময় সর্বতে পরিণত হয়েছিল বলে উল্লেখ আছে এখন তারা যদি সেই স্থানে সকলেই অনলে পুড়ে আর যদি ভস্ত হয়ে যেতেন তাহলে প্রজাপতির মৃত্যু ঘটত এই জন্য তারপরে আর ময়া হচ্ছে বোমাসুর তো এবং ময়াকমলি যে বোমাসুর তাদের নিধন হয়েছে সে তো রাসলীলার পরের ঘটনা এর আগে তো হয়নি এরা যখন গোবিন্দকে বলছেন এত সমস্ত বিপদের থেকে তুমি রক্ষা করেছ ঋষাসুর মানে অরিষ্টাসুর যাকে এই জায়গায় নিধন করা হয়েছে স্থানে ঋষাসুর মানে অরিষ্টাসুর আর বোমাস মায়াকমজ মানে বোমাসুর এটা তো রাসলীলার পরের ব্যাপার এই সম্বন্ধে শ্রীমৎ সনাতন গোস্বামী পাঠ তার টিকাতে লিখছেন বললেন বিষমাত্ম জাতি আদি সূচনম সহজ সাতজ্ঞান বিশেষত বিশেষ উচ্ছলনা তৎপর পরিস্ফুটে অর্থাৎ তিনি এখানে বলতে চাচ্ছেন যে এটি সুন্দরী এবং প্রেমের চরম লক্ষায় এই জন্য এদের সহজ স্থাপক একটা গুণ আছে যে কালে স্ত্রী হরিভক্তি করে না আগমন তাহার সহিত আইসে যত বিদ্যাগমন অবিদ্যা যে থাকে পুরি যায় সেই ক্ষণে দাবানলে সবটি যেন পুরী মরে বনে সুতরাং প্রেম একবার যে প্রেম এলে সব সর্বজ্ঞতা সব গুণ সেই হৃদয়ে প্রেমকে উৎসব সহজ সার্বজ্ঞতা একটা শক্তি আছে আর যখন বিরহ আসে তখন সব লীলা স্ফুরণ হয় ভাবলীলা সেই ভাবলীলা পূরণে এরা এটা বলেছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাঠ বললেন কিংবা ভর্গমুনি বা আগুন ঋষির কাছে শ্রীকৃষ্ণের জন্মপত্রীতে এরা এটা শুনেছেন শ্রীকৃষ্ণের যে জন্মপত্রী তাতে তো লিখা আছে এই সমস্ত ভাবি অতএব সেই জন্মপত্রিতে তারা ভাগুনি মুনি ইত্যাদির কাছে শ্রবণ করেছেন শ্রবণটা তো ভাবিকালে ভূতকালে হয়েছে ভাবিতে হবে কিন্তু শুনেছেন তো ভূতকালে এই জন্য ভূত নির্দেশ করেছেন নাশ করেছো ময়া আত্মজোপমাসুরকে নাশ করেছো নিধন কংস মহারাজ বিষাসুরকে পাঠিয়েছিল যে দিনের বেলা অনেক পশুর সব যে সেইখানে প্রাণ দিয়ে এসেছে অতএব তুমি দিনের বেলা যাবে না রাত্রে যাবে প্রবোধকালে যে আর কৃষ্ণবলদেবকে নিধন করে আসলে এখন গোপীগণ সঙ্গে ভগবান সময় রাত পেয়ারাদি করেন শ্রীকৃষ্ণকে ভজনের পর মা যশোদা স্মরণ করিয়েছেন তারপরে তো শ্রীকৃষ্ণ আবার স্বর্ণালয় থেকে বেরিয়ে আসেন সেই সময়ে কি শাশুর তো পরিষ্কার বিরাট বিশের আকৃতি ধারণ করে আসছে একবারে মেঘ মালাগুলি ঝুটিতে গুচ্ছে এত বড় উঁচু পর্বতে পর্বত নিষ্ঠা এবং মূত্রে দেহটি লিপ্ত করছে স্ত্রীগণের গর্ভপাত হচ্ছে গর্ভপাত হচ্ছে তার সেই ভয়ঙ্কর তখন শ্রীকৃষ্ণ বেরিয়ে এলেন এসে তারপর তাকে যুদ্ধে আহ্বান করছে সকল গোপু গোপী সেই ভয়ঙ্কর রব শুনে শ্রীকৃষ্ণকে নিষেধ করছেন যাবে না ওদিকে যাবে না যাবে না উনি কারো কথা শুনলেন না এসে আর তাকে যুদ্ধে আহ্বান করছে যুদ্ধে আহ্বান করে শেষকালে যখন বিষাদু যে সময় সম্মুখে এলো তখন তার ওই সিং দুটিকে ধরে এমন ভাবে ফেলে দিলেন পেছন দিকে বহুদূর পর্যন্ত ছিটকে গেল পড়ে তারপরে সেখান থেকে মহাপরাক্রমে উঠে আবার যখন শ্রীকৃষ্ণের নিগতি এলো তখন উনি তাকে টিপে একবারে বস্ত্রকে যে প্রকার বিশ্লেষণ করা যায় সেই প্রকার বিশ্লেষণ করতে লাগলেন টিপে আর তারই একটা শৃঙ্গকে উৎপাদিত করে সেই শৃঙ্গের আঘাতে মেরে ফেলে সে পিসাসুর বা অরিষ্টাসুরের এই যে মরণকালে একটা পদের বিপুল ধারণা সে তাতেই হলো এই সাম্পূর্ণ এবং এই শাশুরের পদের পরেই সমস্ত গোপীগণ অভিযোগ করলেন যে তুমি এই প্রকার গরু বধ করলে অতএব তোমাকে আর ছোব না এই আগামী অষ্টমীর দিনে সেই লীলা এইখানে হয়েছে সুতরাং প্রত্যেক বছর আমরা অষ্টমীর দিন সেই লীলা কীর্তন করি এখন সেই প্রসঙ্গে আমরা সেই দিনেই এই লীলা গোষ্ঠী আস্বাদন করবো ভগবান এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করে সেইখানেই লাভ করলেন এই প্রকারে সেই বৃষাসুর বধ হলো সেই কথাটি উল্লেখ করছেন গোপীগণ আর বোমাসু একদিন শ্রীকৃষ্ণ গোচারণ করতে গিয়ে গোপবালকগণ সঙ্গে একটি নিলাম ক্রীড়া শুরু করলেন কতগুলি গোপবালক হয়ে গেল মেসের আকৃতি আর কতগুলি গোপবালক হলো চোর আর কতগুলি গোপবালক হলো মেষপাল ওই যারা চোর তারা ওই মেষ আকৃতি গোপবালকগুলিকে চুরি করে নিয়ে মায়াত্মক বংশ প্রেরিত এই মায়াত্মক বোমাসুর এসে আর উপবালকের দলে খেলায় যোগ দেয় এবং যারা চুরি করছে সেই চোরের দলে চলে যায় আর সব গুলি সেই মেধাকৃতি গুলিকে চুরি করে পর্বতের গুহায় রেখে পাথর চাপা দিয়েছে এইভাবে শ্রীকৃষ্ণকেও নেবে বলদেবকেও নেবে ইচ্ছা অন্তর্যামী ভগবান যখন চার পাঁচটা মাত্র বাকি আছে মেষের অনুকরণকারী গোপবালক তখন চিনতে পারলেন ঘরে সীতা যেমনি ধরেছেন তখন সে মনে করছে আমার তো এই বালক দেশে হবে না আমার রূপটা প্রকাশ করতে হবে বিশাল আকৃতি প্রকাশ করলো তখন গোবিন্দ পশুর মতো তাকে নিধন করল এবং সেই পাথর সরিয়ে তার ভিতরের থেকে সমস্ত মেশাকৃতি অনুকরণকারী গুলিকে সমস্ত বের করে আর পুনরায় খেলা করতে করতে গোপাবাসে আগমন করলেন এই প্রকারে আত্মজা শেষে বললেন বিশ্ব তো ভয়া নিশ্চিত সবগুলি বলা এই জন্য আমাদের শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ লিখছেন বিশ্বত পুতলা শকট তৃণাবর্ত জমলার্জুনে বক বৎস কেশি আদি ভো ভয়াদি এবং পুনঃ পুনস্তে দয়া রক্ষিতা বারবার তুমি এই সমস্ত বিপদের থেকে আমাদের রক্ষা করেছি যেখানে বিশ্ব তো বিশ্ব মানে সকল সমূহ বিপদের থেকে পুতনা শ্রীকৃষ্ণ নিধন শ্রীকৃষ্ণকে নিধনের জন্য এসেছিল পুতনা কিন্তু তার যে বিরাট আকৃতি গোবিন্দ যদি প্রেরণা না দিয়ে তাকে সেই প্রান্তরে নিয়ে না ফেলতেন তাহলে অনেক চাপা পড়ে গোপাবা আর শ্রীকৃষ্ণের অনিষ্ট হলে আগে প্রাণ থাকবে কোথায় ছিল সেই প্রকার শ্রীকৃষ্ণে অনিষ্টের জন্য এসেছে লীলাবস্তু তাই জমলা একজন তো এমন ভাবে পড়েছে শ্রীকৃষ্ণ যখন উৎপাদিত করলেন শাখা টাকাকে একভাবে ইয়ে করে যাতে কোনো কেউ চাপা টাকা করে কোনো অনিষ্ট না হয় গোবিন্দের ইচ্ছায় সেই প্রকার বৎসাসু কেসি শেষ এত বড় বলা সারি আর কেউ নেই বংশ মহারাজ পুষে রেখেছিলেন ওকে তোমাকে সবার শেষ আগে না দাঁড়াও কি হচ্ছে দেখি শেষে যিনি নারদ দিয়ে সব কথা বলে দিলেন মহারাজ কি চিন্তা করছেন কি নিয়ে আছেন জানেন ওরা কে সব বলে দিলেন ভিতরে সব দেবতা ভগবান অবতীর্ণ হয়ে আছেন তোমাকে মারবে ইত্যাদি তখন বসুদেব দেবকে হত্যা করার জন্য উদ্যত হলো ওকে হত্যা করে কোনো লাভ নাই আপনি কৃষ্ণ এবং বলদেবকে হত্যা করার চেষ্টা করেন অতীতকে হত্যা করে কি লাভ কিচ্ছু হবে না ও বড় অনেক বড় তখন কেসি হসুরকে পাঠালো ভাই তুমি যাও তোমার মতো বলশালী আর কেউ নেই তোমাকে এই জন্যই রেখেছি বিরাট অস্ত্রের রূপ ধারণ করে আমাদের সনাতন করেছেন মজার কথা বললেন কেসি যখন এলো সেই একবারে সারা বিশ্ব যেন ফেটে যাচ্ছে ঘুরে বিদীর্ণ হচ্ছে পৃথিবী আর তার নিজের একবারে মেঘমালাগুলিকে ভুলভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছে এত বড় ওষুধ কৃষ্ণ সকলেই বেরিয়ে এলেন কৃষ্ণ বলছেন কি বলছেন ও মা দেখছো না ঘোড়াটা মা ছেড়ে দাও আহা চড়তে কি আরাম লাগবে তার উপর সর্বনা চোর করে ও মহারাজ একে গোপালকে আমার বড় দুরন্ত একে ঘরের ভিতরে বন্ধ করে দাও চাবি দাও মানবে না এই মা মার নয় মা কি চমৎকার ঘোড়া কি আরাম লাগবে চোখটা আমি পড়বই ওর উপরে সমস্ত গোপবালকগণকে নিয়ে আর সঙ্গীগণকেও নিয়ে গেলেন তার উপরে চড়লেন চড়ে সব গোপবালকগণকেও চড়ালেন আর খুব করে ঘুরালেন ঘুরিয়ে জব্দ করে তাকে বেঁধে দিলেন বলেন মাঝে মাঝে ঘোড়া ঘোড়ায় চড়া আরাম সুক্তি খেলাটি আমাদের ভালো হবে কারণ গোলকে তো ওষুধ মারণ নাই কিন্তু লীলাঙ্গা লীলা এই জন্য ওখানে লীলাই আর এখানে মারণ আছে হ্যাঁ, সুতরাং কেসি দিকে ধাবিত হচ্ছেন যখন বাহু তখন অসুর করেছে কি তার পেছন দিক দিয়ে পদাঘাত করে তাকে একবারে কৃষ্ণকে নিধন করবে তখন উনি সেই পদের আঘাতটিকে সরিয়ে আর পাত করতে ওরে হ্যাঁ, ঘুরিয়ে বহু দূরে ফেলে দিয়েছে ফেলে দিলেন মূর্ছিত হলো আবার যখন মূর্ছা জাগলো তখন একেবারে বিশ্বকে যেন গ্রাস করতে হা করে খেতে আসে গোবিন্দ বলেন খাবে নাকি আচ্ছা খাও বা ভাতটা লম্বা করে তার মুখের ভিতরে ঢুকিয়ে হাতটি ভিতরে জ্বলন্ত লোক বিশাল লোহ স্তম্ভের মতো তুলতে লাগলো হাত ভিতরে গোপগোপীগণ দেখছেন কিন্তু হাতটা তার মুখের ভিতরে ঢুকেছে সেখানে হাতটা বড় হয় কোনো অসুবিধা নেই এদের সামনে কিছু বড় হওয়ার জন্য চিন্তা শক্তিকে ওষুধ মান করতে হয় ওটা তো ভিতরের কথা কর্কটিকা ফল যে ফেটে যায় তেমনি সারা শরীরটা ফেটে উচিত এই প্রকারের সমস্ত অসুরাম অসুরার নিধন করে তুমি আমাদের ভয়ং মুহুরক্ষিতা শ্রীপাদ আনন্দ বৃন্দাবন চম্পুতে কবি কর্মপুর সুন্দর মজার মজার কথা বলছে বলছেন তুমি আমাদের যদি মেরে ফেলার ইচ্ছা ছিল তাহলে তুমি আমাদের এত এত সমস্ত উৎপাতে কেন বাঁচালে গোবিন্দ বলছেন তোমাদের তো বাঁচাই নাই তোমাদের কই বাঁচায় আমি তো সমস্ত প্রজাকে রক্ষা করেছি তোমাদের লক্ষ্য করে তো কোনো তোমাদেরকে বাঁচায়নি কেন তো দিচ্ছ তখন এরা বলছেন পরম্পরা ক্রমে তো আমাদের রক্ষা করা হয়েছে আর আজ কি করলে আজ তো আমাদের তুমি বাঁচিয়ে তারপরে মরণাপন্নায় উপস্থিত হয়েছিলাম তারপরে আবার আমাদেরকে মৃত্যু মুখে পাঠিত করছ বলেছিলেন না এর আগে যখন প্রার্থনা বাড়ি বলেন কৃষ্ণ উপেক্ষা করেন তখন সিঞ্চাঙ্গনস্তমরামৃতপুরকেন যখন প্রার্থনা বাণী বলেন কৃষ্ণের উপেক্ষা শুনে তখন বলেন হে কৃষ্ণ আমাদের বুকে ভীষণ অনল জ্বলছে তুমি কৃপা করে সেই অনল নিবিয়ে দাও কৃষ্ণ বলেন ইঙ্গিতে বলেন তোমাদের ভিতরে অনল জ্বলছে তার তো কোনো কিছু লক্ষণ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি না যে কোনো অনল জ্বলছে কিন্তু আমার অদৃশ্যে যদি তোমাদের ভিতরে কোনো অনল জ্বলে থাকে এই যে এখন হেমন্ত যে যমুনা ঠান্ডা জল যদি এতক্ষণ যমুনায় প্রবেশ তো সব জল ঠান্ডা হয়ে যাও গোপীগণ বলেন তো একটা যমুনা যদি এইরকম যমুনা লক্ষ লক্ষ আসে তো আমাদের সেই অনলকে নির্বাচিত করতে পারবে না এই জলে নিবে না এর জন্য অমৃতের দরকার গোবিন্দ ভঙ্গিতে বলছেন অমৃত আমি কোথায় পাবো আমি তো ভক্ত মানুষ অমৃত তো স্বর্গে আছে গোপীগণ বলছেন ওই স্বর্গের অমৃত উজাড় করে এই অনল লিখবে না যে অমৃতে লিখবে সেই অমৃত তোমারই কাছে আছে কারণ তোমার ওই অধরামৃত বংশী সুরে নির্গত হয়ে আমাদের এই অনল ঝেলেছে তুমি যদি একটুখানি আবার তোমার অপরাধ দাও তাহলে তারপরে বললেন নচেত যদি না তাহলে আর দেরি নেই তোমার বিরহান হলে এই দেহ পুরে ছাই হয়ে যাবে এখনই গোপীগণ বলছেন তাহলে যে সময় মরে যাচ্ছিলাম এখনই একটু আগে আমরা যে সময় তুমি আবার আমাদের সহিত মিলিত হয়ে প্রাণকে রক্ষা করলে কেন কবিকুল কর্ণপুর বলছেন আমাদের মনে হয় তুমি আমাদের ওই একবার বাঁচাও আনন্দ রসে চরম শিখরে নিয়ে যাও আর একবার মৃত্যু মুখে ঠেলে দাও এই তোমার এটা ভালো লাগে বারবার দেখছি তো একবার বাঁচাচ্ছ আনন্দ সাগরে বাঁচাচ্ছ আবার ভীষণ দুর্বিষয় জ্বালা দিচ্ছ এটি কি তোমার মজা একটা আমাদেরকে নিয়ে এটি হচ্ছে আনন্দ বৃন্দাবন চক্র সাধন রামনারায়ণ তার আব্বাস ভাবিকার টিকাতে লিখেছেন একটি সুন্দর এত অনবৈত কথা তিনি বলেছেন এই শ্লোকে বললেন দেখো কালীয়কে দমন করে তুমি রমনক দ্বীপে পাঠিয়ে আমাদেরকে রক্ষা করি তাকে দমন করে রমনক দ্বীপে পাঠিয়ে দিলে আর আমাকে আমাদের রক্ষা করলে কিন্তু আজ তোমার রমনক দ্বীপে যে কোটি কোটি ব্রজ সুন্দরী মরে যাচ্ছে বিরহ সর্বের দংশন জ্বালা ভ্রমণের দ্বীপ মানে কি এই যমুনা পথ যেখানে শ্রীকৃষ্ণের গোপীগণ সঙ্গে রমন লীলা এই জন্য বললেন তোমার নিজের রমনক দ্বীপ ওটা তো অন্য রমনক দ্বীপে পাঠিয়ে আমাদের বাঁচালে কিন্তু তোমার নিজের রমনক দ্বীপে যে আজ ত্রিশত কোটি ব্রজবালা তোমার বিরহ সত্ত্বে বিশ্বে মরে যাচ্ছে তাদেরকে রক্ষা করো কিরূপে রক্ষা করব কৃষ্ণ যেন বলছে তাই পড়ো বললেন কিছু না ওষুধ তো তোমারই কাছে আছে যদি ভয়ঙ্কর স্বরকে দংশন করে তাহলে আবার স্বরকে যদি দংশন করে তাহলে তার থেকে ভালো ওষুধ নাই সাপে কাটলো তো ওই জায়গায় যদি সাপে আরো কাটে সব বিস্তার তুলে সঙ্গে সঙ্গে তো বললেন তোমার যে বিশাল হস্ত কালো সর্পের মতো সেই হস্ত সেই হস্তরূপ সর্পের পাঁচটা ফোনা আছে এবং পাঁচটা ফোনাতে পাঁচটা মনি জ্বলছে পাঁচটা আঙুল মরিচ অতএব তোমার হস্তরূপ সর্পের মাথায় যে পাঁচটা এবং পাঁচটা মণি যদি সেই এক মণিযুক্ত নিয়ে যদি সেই হস্ত যেখানে তোমার বিরহ সর্প আমাদের বুকে দংশন করেছে সেইখানে আরেকবার কামড়ায় তো সব সঙ্গে সঙ্গে আর দেরি হবে এত সুন্দর ঘটনা করেছে এমন এমন অনুশ্বাস আর এমন পবিত্র রূপ মানভট্টির কাদম্বরী আমাদের কবি কর্ণপুরীর আনন্দ বৃন্দাবন চম্পুকে লঙ্ঘন করেছেন যেন এত সুন্দর ব্যাখ্যা তার যে এই প্রকার বিচিত্র ব্যাখ্যার ব্যাখ্যাটা এই শ্লোকে একটা খুব প্রয়োজনীয় কথা উল্লেখ করলেন আমাদের তিনি লিখছেন যে বিজয় ভোজ তীর্থ যে টিকা লিখেছেন ভাগবতে তিনি তিনটা অধ্যায় স্টার্ট করেন প্রক্ষিপ্ত বলেছেন এই তিনটা অধ্যায় ভাগবতে দশমের বারো অধ্যায় তেরো অধ্যায় আর চোদ্দ অধ্যায় তো তিনি এইগুলো এইগুলোর টিকা রচনা না করে এগুলি প্রক্ষিপ্ত কেন বললেন তাদের মতে হচ্ছে কি ব্রহ্মার ভক্তি সব থেকে বড় গোপীগণের ভক্তি সবার নিচে গোপ গোপীগণের ভক্তি নিম্নে ব্রহ্মার ভক্তি সবার উপরে আচ্ছা এই তিনটি অধ্যায়কে যদি স্বীকার করা যায় তাহলে ব্রহ্মা যে স্তুতি করেছেন তাতে তো ব্রহ্মা পরিষ্কার বলেছেন তৎ ভাগ্য পুরী ভাগ্য মিহ জন্ম কিংট জ্ঞান জগ গোকুলি কত মান্দির চিরিতন্তু নিখিলং ভগবান গোবিন্দ স্তরজ শ্রুতিমৃগং এব ব্রহ্মা যখন লীলা অপরাধ হয়ে ভগবান করেন তখন ব্রহ্মা বললেন যে ভক্তি গোপ গোপী গণিত দেখলাম যেভাবে তুমি এদের প্রেমে অধীন হয়ে আছো হে প্রভু করুণাময় এই ভাগ্য কবে হবে যেদিন এই বৃন্দাবনে কোন একটা তিন গুল্ম প্রস্তর হয়েও জন্মাতে পারবে ভাগ্য মিহ ভুকুলে জন্ম জ্ঞান মতমাঙ্গির অভিষেক যে কোনো একটা ব্যক্তির চরণ দিন শ্রীকৃষ্ণনাথ চক্রবর্তী পাঠ বললেন উপবালকের ভক্তি দেখে ব্রহ্মা এতই চমৎকৃত হয়েছেন যে গোপভনে চরণ রেণু কামনা করার সাহস তার হচ্ছে সুতরাং তিনি প্রার্থনা করছেন যে গোপবনে চরণ রেণু আমার অনেক দুঃখ সুতরাং এই গোপাবাসের প্রান্তে যে সকল হড্ডিক চন্ডালাদি ছোট জাত বাস করে তাদের দরজার কাছে যদি তুমি আমাকে পাথর করে দাও হে ভগবান তাহলে হবে কি তারা যখন বাইরের কাজ করে যখন গৃহে আসবে তখন দরজার কাছে তো আমি রয়েছি আমার উপরে আগে তার চরণটা পড়বে তখন তাদের পায়ের গুলায় সর্বাঙ্গটা আমার বিচিন্ন হবে তখন আমি পুণ্যাবিচ্ছিন্ন হয়ে যাব এই জন্য হর্দিক চন্দারাদি ব্রজবাসী করা যায় পাথর হতে চেয়েছেন তিনি এই সিদ্ধান্ত গুলি যদি তারা বিশ্লেষণ করেন এই অধ্যায় যদি স্বীকার করে তাহলে তো সব কেন ওদের তার ওদের ব্রহ্মাবতী সবার কিন্তু ওই তিনটি অধ্যায়কে স্বীকার না করলেই কি কার্য সিদ্ধি হবে নাকি এত বড় রাজ পঞ্চায়েত আইনকে গোপীগণের মহামহিমা শ্রীযুক্ত কটা স্বীকার না করে রক্ষা পাবে তারা এত বড় আমাদের উদ্ধব মহাশয় এসে তটস্থ ভাবে এত গোপী মহিমা কীর্তন করেছেন উদ্ধব গীতি যাকে বলা যায় যখন ভ্রমণ গীতি শেষ হয়ে গেল তারপরে উদ্ধব গীতির কয়েকটা শ্লোক আছে কেবল কবিতারই মহিমা এমন তিনি তটস্থ ব্যক্তি যারা গতিভাবে উপাসনা করেন তিনি কেউ বলেন সুগুমনি তিনি তো গোপীভাবে উপাসনা একটা টান ছিল তা কিন্তু